আমি যুদ্ধে যেতে চাই মাগো দাও না বিদায় মুসলমানের রক্তে দেখো নদী বয়ে যায় আমি যুদ্ধে যেতে চাই মাগো দাও না বিদায় মুসলমানের রক্তে দেখো নদী বয়ে যায় মজলুমানের কান্না মার সইতে পারি না নির্বিচারে মরছে মাগো শিশু বেগুনা নির্যাতনে ঝুলছে দেখো আমার বোনের লাশ মোদের ভূমি নিচে কেড়ে করছে ওরা গ্রাস মজলুমানের কান্না মার সইতে পারি না নির্বিচারে মরছে মাগো শিশু বেগুনা নির্যাতনে ঝুলছে দেখো আমার বোনের লাশ মোদের ভূমি নিচ্ছে কেড়ে করছে ওরা গ্রাস মজলু মানে ডাকছে আমায় আয় রে ছুটে আয় মজলু মানে ডাকছে আমায় আয় রে ছুটে আয় মুসলমানের রক্তে দেখো নদী বয়ে যায় আমি যুদ্ধে যেতে চাই মাগো দাও না বিদায় মুসলমানের রক্তে দেখো নদী বয়ে যায় তোমার ছেলে দেখবে মাগো ইবনে কাসিম হবে সাত সাগর আর তেরো নদীর সিন্ধু পাড়ি দেবে আচল ছায়ায় তবুও কি রাখবে মাগো বেঁধে চারিদিকে ওরা কি মা মরবে কেঁদে কেঁদে তোমার ছেলে দেখবে মাগো ইবনে কাসিম হবে সাত সাগর আর তেরো নদীর সিন্ধু পাড়ি দেবে আচল ছায়ায় তবুও কি রাখবে মাগো বেঁধে চারিদিকে ওরা কি মা মরবে দেখে দে হাসি মুখে দাও না বিদায় চোখের জলে নয় হাসি মুখে দাও না বিদায় চোখের জলে নয় মুসলমানের রক্তে দেখো নদী বয়ে যায় আমি যুদ্ধে যেতে চাই মাগো দাও না বিদায় মুসলমানের রক্তে দেখো নদী বয়ে যায় বিজয় বেশে আসবো ফিরে মাগো তোমার কোলে দুঃখ ভুলে সেদিন মাগো হাসবে চোখের জলে শহীদ হলেও মাগো তোমার দুঃখের কিছু নাই জান্নাতিদের মাঝে তোমার ছেলের হবে ঠাই বিজয় বেশে আসবো ফিরে মাগো তোমার কোলে দুঃখ ভুলে সেদিন মাগো হাসবে চোখের জলে শহীদ হলেও মাগো তোমার দুঃখের কিছু নাই জান্নাতিদের মাঝে তোমার ছেলের হবে ঠাই মায়ার বাঁধন দাও না কুলে শহীদ হতে যাই মায়ার বাঁধন দাও না কুলে শহীদ হতে যায় মুসলমানের রক্তে দেখো নদী বয়ে যায় আমি যুদ্ধে যেতে চাই মাগো দাও না বিদায় মুসলমানের রক্তে দেখো নদী বয়ে যায় আমি যুদ্ধে যেতে চাই মাগো দাও না বিদায় মুসলমানের রক্তে দেখো নদী বয়ে যায় মুসলমানের রক্তে দেখো নদী বয়ে যায় মুসলমানের রক্তে দেখো নদী